موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي موبايل موبايل موبايل لي ছেলেটা বিদেশে থাকে মনে কত কথা জাগে পৃথিবীতে চিরদিন রবনা রবনা একটু আলাপ হবে মনটা শান্ত হবে সারাক্ষণ মায়ের এই ভাবনা ভাবনা করতে আসা পূরণ টেনশন নিবারণ মোবাইল ছাড়া আর চলে না চলে না দূরের আপন জন জানতে আছে কেমন মোবাইলের নাই তুলনা তুলনা কিন্তু বর্তমান এতটা উন্নয়ন এই আশা আমাদের ছিল না ছিল না MP three two five camera website করিনি তো কোনোদিন কামনা কামনা লাভ চেয়ে ক্ষতি পাওয়া এর চেয়ে না পাওয়া শতগুণ ভালো কিনা বলো না বলো না এতটা ক্ষতি হবে কে বা জানতো কবে আসলে কোনো লাভ হলো না হলো না মোবাইল উন্নতি হয়েছে কতটা ক্ষতি সামান্য করি আলোচনা মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে পোলাপান আছে যারা মোবাইল পেলে তারা গেম ছাড়া আর কিছু বোঝে না বোঝে না বাবা বলে সারা দিন সেটটাতে চার্জ দেই তবু কেন চার্জ তাতে থাকে না থাকে না দাদা কি বা নানা কেউ বাড়ি এলে নাতি পোতা আবদার করে বসে ও না ও সেটটা এদিকে দাও গেমস খেলা শিখে নাও এর চেয়ে মজা আর পাবে না পাবে না যদি বলে দেব না রাগ করে বলে নাতি স্কুলে আমি আর যাব না যাব না আম্মুর বক বকুনি আব্বুর পিটুনি অভিমান বাড়ে ছাড়া কমে না কমে না এভাবে হাজারো ছেলে বেড়ায় হেসে খেলে ঠিক মতো লেখাপড়া করে না করে না কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে করবে কি মাথায় তা ধরে না ধরে না ওরাই তো অবশেষে নামে সন্ত্রাসী বেশে এছাড়া উপায় আর থাকে না মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে موبايل موبايل موبايل ليه موبايل موبايل موبايل ليه موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل আধুনিকা মেয়েদের এগারোশো মডেলের মোবাইল কিনে দিলে হবে না হবে না নেকটেল স্প্রিন্ট বাজনাটা ধিন এই তো ড্যাডির কাছে পাও না পাও না গান শোনা ছবি দেখা বিফ নয়নে আঁকা এই তো শুধু তাদের বাসনা বাসনা নৃত্য বা ব্রেক ড্যান্স হয় কিনা নেয় চান্স প্র্যাকটিস করতে ভোলে না ভোলে না বেহায়ার বেশ ধরে কোমর দুলিয়ে চলা যুবকের নজর কি কাড়ে না কাড়ে না তাই তো সারাটা এখন ঘটে কত অঘটন দৈনিক পত্রিকা দেখো না দেখো না অশ্লীলতার কথা বলবো আর কত বলতে কি লজ্জা লাগে না লাগে না বলতে লজ্জা তবে করার বেলায় কেন এই প্রশ্নটা মনে জাগে না জাগে না নারী জানো বধু আর মোবাইল স্বামী তার তাকে ছাড়া রাত যে কাটে না মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে موبايل موبايل موبايل ليه موبايل موبايل موبايل ليه موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل موبايل যুব সমাজের কথা ভাবতেই ঘুরে মাথা বলতে চেয়েও কেন পারি না পারি না ইয়ং পোলা পানো এতটা বিগড়ে গেল কোন বা কারণে তা বুঝি না বুঝি না ভিডিও অডিও বা এফ এম রেডিও হোক একটা না একটা চলছে চলছে বাড়িতে বা গাড়িতে পার্কে বা কলেজে গানের তালে তারা দুলছে দুলছে ডাবল স্পিকারের চায় না সেটেও যেন সাউন্ডটা কম কম লাগছে লাগছে তাই তো দোকান জুড়ে এয়ার ফোনটা পুরে জোরালো আওয়াজে গান শুনছে শুনছে টেলিভিশন আর সিডি সেট ভিসিআর সাইজে বড় তাই ভালো না ভালো না হাতের মুঠোয় যবে এসে গেছে সব কিছু এর চেয়ে পাওয়ার কিছু থাকে না থাকে না কবরে যেতে হবে সে কথা বুঝবে কবে হৃদয়ে কি খোদা ভীতি জাগে না মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে কেউ বা গভীর রাতে মোবাইলে কান পেতে পরের মেয়েকে বলে ছকিনা ছকিনা স্বয়নে স্বপনে তুমি জীবনে মরণে তুমি তুমি ছাড়া আর কিছু বুঝি না বুঝি না অবৈধ প্রেম খেলা সারা দিন কথা বলা শত শত টাকা যায় অযথা অযথা বাপের গুদাম খালি লুঙ্গি জামায় তালি তাতে বা ছেলের মনে কি ব্যথা কি ব্যথা প্রেমের এই আলাপন সারাক্ষণ টেনশন মদ গাজা খেয়ে হয় শান্ত শান্ত যুবক বয়সে মাথা দাদার চাইতে সাদা শরীরটা ক্লান্ত শ্রান্ত শ্রান্ত অবাধে অপমিলন কত মান অপমান ঘটে যায় কত দূর ঘটনা ঘটনা কেউ করে বিষপান কেউ বা গলায় দড়ি সহিতে না পেরে এই যাতনা যাতনা মোবাইল ভাইরাসে নগ্নতা ছেয়ে গেছে কে আমত আর বেশি দূরে না মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে প্রকাশ্যে গোপনে হিন্দি বাংলা গানে মুখরিত আজকের দুনিয়া দুনিয়া মমতাজ নার্গিস মনিরিমন আসিফ আরো আছে মোবাইলে সনিয়া সনিয়া মসজিদে গেলে পারে একাতারে ও কাতারে ভেসে আসে ক্রিং ক্রিং বাজনা বাজনা নামাজে বা সৎ কাজে যদি বাজনা বাজে কেমন সহিবে তা বলো না বলো না আরো কত সমস্যা মোবাইল দুর্দশা বর্ণনা করে শেষ হলো না হলো না বলবো আর কত আমরা মর্মাহত কি করি কি করি ভাই বলো না বলো না আধুনিকতার হাওয়া করেছে পাল্টা ধাওয়া দুনিয়াটা বুঝি আর টেকে না মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে মোবাইল মোবাইল মোবাইল রে موبايل موبايل موبايل ري موبايل موبايل موبايل ري موبايل موبايل موبايل موبايل موبايل موبايل